আবদুল্লাহ ইবনে উমর রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন উমর রদিল্লাহ তাল্লাহ্ন মসজিদের দ্বার প্রান্তে একজোড়া রেশমি বস্ত্র দেখে বললেন হে আল্লাহ রসুল এটা যদি আপনি ক্রয় করে নেন এবং তা জুমার দিনে ও প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় পরিধান করতেন তখন তিনি বললেন এ তো সেই পরিধান করে আখিরাতে যার কোনো অংশ নেই পরে কিছু রেশমি জোড়া আসলে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখান থেকে উমর রদিল্লাহ তাল্লাহ্নকে এক জোড়া দান করলেন তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন বললেন আপনি এটা আমাকে পরিধান করতে দিলেন অথচ আগে রেশমি কাপড় সম্পর্কে আপনি যা বলার বলেছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আমি তো এটা তোমাকে পরিধান করার জন্য দেইনি তখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন তা মক্কার তার এক মুশ্রিক ভাইকে দিয়ে দিলেন